আধার চিরে আনবই আনবো দীপ্ত সকাল মোরা আধার চিরে আনবই আনব দীপ্ত সকাল মোরা আধার চিরে আনবই আনব দীপ্ত সকাল খোদার রঙে হবে সবই রঙিন খোদার রঙে হবে সবই রঙিন সামনে মুক্ত আগামীকাল আধার চিরে আনবই আনব দীপ্ত সকাল মোরা আধার চিরে আনবই আনব দীপ্ত সকাল খোদা রঙে হবে সবই রঙিন খোদা রঙে হবে সবই রঙিন সামনে মুক্ত আগামীকাল আধার চিরে আনবই আনব দীপ্ত সকাল মোরা আধার চিরে আনবই আনব দীপ্ত সকাল ভোরের মোরা মিলব সবাই উদয়ের পথে দৃঢ় কোলাহল ভোরের মিছিলে মোরা মিলব সবাই উদয়ের পথে দৃঢ় কোলাহল ভোরের মিছিলে মোরা মিলব সবাই উদয়ের পথে দৃঢ় কোলাহল সামনে মুক্ত আগামীকাল আধার চিরে আনবই আনবো দীপ্ত সকাল মোরা আধার চিরে আনবই আনব দীপ্ত সকা খোদা রঙে হবে সবই রঙি খোদা রঙে হবে সবই রঙি সামনে মুক্ত আগামীকাল আধার চিরে আনবই আনব দীপ্ত সকাল মোরা আধার চিরে আনবই আনবো দীপ্ত সকাল পথ যত দুর্গম হোক সুকঠিন চলবো এ পথে মোরা অবিচল পথ যত দুর্গম হোক সুকঠিন চলবো এ পথে মোরা অবিচল পথ যত দুর্গম হোক সুকঠিন চলবো এ পথে মোরা অবিচল সামনে মুক্ত আগামীকাল আধার চিরে আনবই আনবো দীপ্ত সকাল মোরা আধার চিরে আনবই আনবো দীপ্ত সকাল খোদা রঙে হবে সবই রঙিন খোদা রঙে হবে সবই রঙিন সামনে মুক্ত আগামীকাল আধার চিরে আনবই আনবো দীপ্ত সকাল মোরা আধার চিরে আনবই আনবো দীপ্ত সকাল